হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আল্লাহ নাজরানবাসীকে লক্ষ্য করে বলেছিলেন আমি এমন এক ব্যক্তিকে পাঠাবো যিনি হবেন প্রকৃতই বিশ্বস্ত একথা শুনে সাহাবাই কেরাম আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে লাগলেন পরে তিনি অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু উবাইদাহ রদিল্লাহ তাল্লাহ্নকে পাঠালেন